نحمده ونصلي على رسوله الكريم أما بعد باب شر النبي صلى الله عليه وسلم بالنسيئة এই বাপটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কায়েম করেছেন বাইবি নাসিয়া আলোচনা করার জন্য বাইবিন নাসিয়ার অর্থ বাকিতে মাল ক্রয় বিক্রয় করার বিষয় নিয়ে বাকিতে আর নগদে বিক্রি করার পার্থক্য আলোচনা করেছি এটা খুব জরুরি বিষয় শরীয়তের আলোকে বাকি বিক্রি কাকে বলে বাকিতে বিক্রি কাকে বলে আর নগদে বিক্রি কাকে বলে পার্থক্যটার সার সংক্ষেপ হইল বেচা কিনা কোনো পণ্যের বেচা কিনা হওয়ার সাথে সাথে যদি ক্রেতার হক এবং অধিকার বিক্রেতার পরিশোধযোগ্য টাকার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন এটা হলো নগদ বেচা কিনা যে দোকান থেকে আপনি মাল নিছেন দোকানওয়ালায় মাল বিক্রি করার পরপর যদি টাকা পাওয়ার বিক্রেতা ক্রেতার থেকে টাকা পাওয়ার চাওয়ার অধিকার হাসিল করে প্রতিষ্ঠিত হয় তাইলে টাকা তখন না দিলেও বিক্রেতা যদি ক্রেতাকে কিছু সুযোগ দে সময় দেয় দু চার দিন এক সপ্তাহ বরং পুরা বছরই সময় দেয় পরে দিবেন পরে দিবেন কিন্তু সুনির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি যে তিন মাস পরে টাকা দিব এক মাস পরে দিব এক বছর পরে দিব নাইলে কিস্তিতে দিব প্রতি মাসে এত টাকা এমন কিছুই হয়নি মাল কিনছেন দোকানদারে মাল বিক্রি করছে মালটা নিয়ে চলে আসতেছেন ভাই টাকা পরে দেব দোকানওয়ালাও মায় নিছে আচ্ছা ঠিক আছে পরে দিয়েন ঠিক আছে পরে দিয়েন এই জাতীয় বেচা কিনাকে কি বলে নগদ বিক্রি দেখেন টাকা কিন্তু দেন নাই টাকা দেওয়া হয় নাই পরে দেওয়া হবে শরীয়তের আলোকে এটা বাকিতে বিক্রি না বাইবিন নাসিয়া না এটা নগদ বিক্রি কেন নগদ হইল যেহেতু যদিও বলছে পরে দিয়েন ঠিক আছে সুযোগ দিল আপনাকে কিন্তু যদি একটু পরেই আবার মালিক বলে না এখন চাই আমার টাকা এটা চাওয়ার অধিকার শরীয়তে তাকে যদি দেয় তাহলে এটার নাম কি নগদ বিক্রি নগদ বিক্রি তো টাকা কিন্তু নগদ পরিশোধযোগ্য তবে যে কোনো কারণে সুসম্পর্কের কারণে আপনাকে শুধু সুযোগ দিয়েছে পরে দিয়েন এ পরের কোনো সীমা রেখা নাই তিন মাস পরে দিবেন এক মাস পরে দিবেন ক্রেতা বিক্রেতার মধ্যে সুনির্দিষ্ট সময় যদি নির্ধারণ হয়ে যায় এত মাস পরে টাকা দিব সেটা কিন্তু কি হবে না নগদ বাই হবে না নগদ বাইর ভিতরে সুনির্দিষ্ট কোনো সময় নাই এখন দিবেন বা পরে দিবেন এ পরে কখন পরে নাই এটাকে নগদ বিক্রি বলে শরীয়তের বাসায় বাইয়ে হাল বলে বাইবি নাজেজ বলে এর বাংলা অর্থ হইল নগদ বিক্রি আপনি প্রশ্ন করতে পারেন নগদ কেমনি হইল টাকা তো আমি পরে দিব বলছি সেও রাজি হয়েছে আমি তো এই মুহূর্তে টাকা দিই নাই সেও আমাকে দিতে বাধ্য করে নাই তার জবাব হইল আপনি না দিয়া থাকিলেও সে যদি চায় এক মুহূর্তের ভিতরে নিজের কথার থেকে ফিরিয়া আমি বলেছিলাম পরে দিবেন কিন্তু আমাকে এখন দিতে হবে তাহলে শরীয়ত অনুযায়ী তার এটার অধিকার আছে এটা বাইবিন নাসিয়া না বাইবিন নাসিয়ার বাকির অর্থ হইল বেচা কিনা সম্পাদন হয়ে গেছে ক্রেতা বিক্রেতার মধ্যে সেই বেচা কিনাটা সুনির্দিষ্ট মুদ্দত সময়ের পরে সুনির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করার উভয়ের মধ্যে চুক্তিপত্র হয়েছে যদি এরকম সুনির্দিষ্ট সময়ের সাথে চুক্তিপত্র হয় তো ওই সময় পুরা না হওয়া পর্যন্ত বিক্রেতার ক্রেতার কাছে টাকা চাওয়ার অধিকারই প্রতিষ্ঠিত হয় না শরীয়ত মতো আমি এই কিতাবটা কিনলাম মাক্তাবাদ থেকে উভয়ের ভিতরে কন্ট্যাক্ট হচ্ছে আমি এটার টাকা এক মাস পরে দেব রাজি আছেন দিতে পারেন মালিক দিয়া দিল আমার এক মাস মানি নিল এর অর্থ হইল এটা বাকি কেন বাকি যেহেতু এই এক মাসের ভিতরে মাক্তাবার মালিক বিক্রেতা আমার কাছে টাকা চাইতেই পারবে না অধিকার নেই সুনির্দিষ্ট সময়টা যদি পূরণ হয়ে যায় এক মাস হয়ে গেছে তখন থেকে তার তৎক্ষণিক চাওয়ার অধিকার আছে এস্তেকাকুল মোতালাবা টাকা চাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হইলে বেচা কিনার সঙ্গে সঙ্গে এটার নাম নগদ বাই বেচা কিনা আর যদি তখন প্রতিষ্ঠিত না হয় সুনির্দিষ্ট মেয়াদের পরে প্রতিষ্ঠিত হয় তার জন্যে টাকা চাওয়া রাইট হয় এর আগে চাওয়া রাইট না হয় এস্তেকাক না হয় তার নাম কি বাইয়ে নাসিয়া মানে বাকিতে বিক্রি রসুলে পাক সাল্লাহ আলাই ওসাল্লাম এক ইহুদির নিকট থেকে কিছু খাদ্যদ্রব্য কিনেছেন টাকা দেন নাই বুঝছেন কথাটা তাহলে এটা বাকিতে বিক্রি হয়েছে টাকা দিবেন বলছেন তিন দিন পরে তিন দিনের মধ্যে টাকা চাওয়ার অধিকার নেই এটা বাইবিন নাসিয়া এই বাইবিন নাসিয়া এইভাবে বেচা কিনা করা শরীয়তে বৈধ আছে তা প্রমাণ করার জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এখানে সিরাউল নবী সাল্লাহ আলাই ওসাল্লাম বিন নাসিয়াতে বাকিতে নবীর ইসলাম নিজে ক্রেতা হইয়া এক ইহুদির থেকে কিছু পণ্য কিনছেন আর ইহুদিয়ে বিক্রি করেছে সুনির্দিষ্ট মেয়াদ তিন দিন বা চার দিনের পরে টাকা দিবেন এই বলিয়া তাহলে আমার নবী নিজে বেচা কিনা করিয়া বিশ্বের উম্মতকে শেখাইলেন যে বেচা কেনার ক্ষেত্রে সবসময় টাকা কিন্তু পকেটে থাকে না মানুষের প্রয়োজন হয় বিভিন্ন পণ্যের সেই ক্ষেত্রে তার প্রয়োজন জরুরত নিবানের জন্যে পূরণ করার জন্যে সে মাল কিনতে পারে টাকা যেহেতু সবসময় নগদ থাকে না টাকা নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে দেওয়ার ওয়াদা মোতাবেক যদি সে বেচা কিনা করে এটা শরীয়তে এলাও আছে তাহলে বলুন বাকিতে বেচা কিনা সই শুদ্ধ হওয়ার জন্য প্রধান শর্ত হইল সেখানে সুনির্দিষ্ট মেয়াদ থাকতে হবে এত দিন এত মাসের পরে আমি টাকা দেব নাইলে দেব না এর আগে দেব না আর বিক্রেতার ওই মাসের ভিতর চাওয়ারও অধিকার নেই এটা আল্লাপাক ইসলামের এই বিধান মোতাবেক উন্মতের উপর একটা সহজ পন্থা করে দিলেন প্রয়োজন মানুষের বেশি হয় প্রয়োজন পূরণ করার অর্থ আর উপকরণ কিন্তু সব সময় মানুষের হাতে থাকে না সে অবস্থায় মানুষ কি করবে কথা বুঝে এসছে কিন্তু সব পণ্য বাকিতে বিক্রি জায়েজ নেই যেমন স্বর্ণ রূপার দোকানে যেই যুগে দিনার ও দেরহাম ছিল স্বর্ণের কয়েনের নাম হলো দিনার রূপার কয়েনের নাম হলো দেরহাম বর্তমান যুগে নাই বর্তমান যুগে দিন আর দেড়হাম যে নাম আছে কাগজের উপরে লেখা আছে ওইটা কাগজের নোট দুবার দেড়হাম কুয়েতের আর এগুলা কয়েন না স্বর্ণ দিয়া কয়েন বানাইতো রূপা দিয়া কয়েন বানাইতো এই যুগে সেই যুগে এই দেড়হামার দিনার দিয়ে স্বর্ণ কিনতে গেলে স্বর্ণটাও আল্লাহ পাক সামান দাম হিসাবে ক্রান্সি হিসাবে আল্লাহ সৃষ্টি করছেন দারহাম দিনারও তার মূলে স্বর্ণ এটো ক্রান্সি অতএব ক্রান্সি টু ক্রান্সি বেচা বিকনা হইলে এটার নাম বায়ুসরফ শরীয়তের আলোকে বায়ুসরফের ভিতরে দিয়ে বেচা বিক্রয় করা হারাম রসুল বলছেন ফাবি ও কাইফা শীতুম কানা ইয়াদান বিয়াদিন নগদ যদি হাতে হাতে এক হাতে দিলাম আর এক হাতে নিলাম এমনটা হয় তাইলে কোনো সমস্যা নেই আর যদি কয় এখন তুমি স্বর্ণটা দিয়া দাও আমি রূপার টাকা স্বর্ণের টাকা পরে দিব সেই ক্ষেত্রে এটা কিনাই জায়েজ নেই এইটা স্বর্ণ রূপা মুদ্রা মুদ্রার পরস্পর বিনিময়ের ক্ষেত্রে এই মাস্টাটা প্রযোজ্য না অর্থাৎ মুদ্রার পরস্পর বিনিময়ের মধ্যে কি জায়জ নেই নাসিয়া বাই জায়েজ নেই বাকিতে বাই জায়েজ নেই যেমন আমি উদাহরণ দিয়েছি মানি এক্সচেঞ্জের থেকে আপনি ডলার কিনবেন হজে যাবেন ডলার কিনতে হইলে টাকা দিয়ে কিনতে হবে আশি একাশি টাকা এখন বর্তমানে মার্কেটে আপনার টাকা যেমন আসলে মুদ্রা নয় আল্লাহর টাকাকে কাগজকে মুদ্রা বানায় সৃষ্টি করে নেই স্বর্ণরূপাকে মুদ্রা বানায় সৃষ্টি করেছেন এই জন্য এটার নাম সামানে খিলকি মানে তার জন্মলগ্ন থেকেই স্বর্ণরূপা মুদ্রার জন্য সৃষ্টি করছেন আল্লাহ এটা মুদ্রা হয় অন্য অন্য বস্তুগুলা পণ্য হয় পণ্য বেচা বিক্রি হয় বিনিময় কি মুদ্রা কাগজের কোনো নোট ক্রান্সি এটা আমাদের দেশীয় ক্রান্সি হোক আমেরিকার ডলার হোক সৌদি আরবের রিয়াল হোক দুবাইয়ের দেরহাম হোক কুয়েতের দিনার হোক দুনিয়াতে যত প্রকারের নোট টাকা আছে ভিন্ন ভিন্ন দেশ হিসাবে জিনিস মুখতালেব ভিন্ন জিনিসের বস্তু কিন্তু মুদ্রা হিসাবে বর্তমান মার্কেটে প্রচলিত তাই মুদ্রা হিসাবে কিন্তু টাকাও মুদ্রা ডলারও মুদ্রা রেয়ালও মুদ্রা দেড়হামো মুদ্রা দিনারও মুদ্রা পাউন্ডও মুদ্রা এটাকে সমানে ওরফি বলে মানে মানুষে মানুষের পরিবেশের ভিতরে তারা এটাকে মুদ্রা হিসাবে সাব্যস্ত করে নিয়েছে এটা কাগজ কাগজটার পুরা দাম হয়তো চার আনা এটা লেখা আছে পাঁচশো দেড়হাম পাঁচশো দেড়হামের দাম অনেক তাইলে সরকার এটাকে দেড়হাম ঘোষণা করছে মানি নিছে তাই এতটুকু একটা কাগজের টুকরার ভিতরে পাঁচশো দেড়হাম লেখিয়া গভর্নরে দস্তখত করছে দুবাইয়ের এটার দাম অনেক হয়ে গেছে তো মানুষের পরিভাষায় সমাজে যদি রে মুদ্রা গ্রহণ করছে মানি নিছে তাই এটা কি আসল মুদ্রা না ওরভি মুদ্রা এই মুদ্রার পরস্পর লেনদেন করতে হলে যা মানি এক্সচেঞ্জে বর্তমানে হয় সেখানেও বাকিতে লেনদেন জায়েজ নাই ওই আগের যুগের দিনারা দেড়হাম স্বর্ণরূপার কয়েন দিয়া যেমন আইনে স্বর্ণরূপার জেওর কিনা যাইতো না বাকিতে বর্তমানে মানি এক্সচেঞ্জের ভিতরে কিন্তু বাকিতে লেনদেন করা যাবে না এটা এক হাতে দিতে হবে এক হাতে নিতে হবে তাহলে এই জাতীয় মুদ্রার পরস্পর বিনিময় যেখানে হয় সেটা ছাড়া যেখানে পণ্য মুদ্রা দিয়া বেচা বিক্রি হয় সেই সব ক্ষেত্রে বাইবিন্ন সিয়া শরীয়তে জায়েজ তাইলে বাকিতে বেচা বিক্রি জায়েজের জন্য দুটা শর্ত হইল এক নম্বর শর্ত হইল এই বাকির মেয়াদ সুনির্দিষ্ট হইতে হবে কত মাস পরে টাকা দিবেন এটা সুনির্দিষ্ট হইতে হবে আর একটা হইল এই লেনদেনটা মুদ্রার পরস্পর লেনদেন না হইতে হবে ক্লিয়ার কিনা বলো এই পর্যন্ত আলোচনা আমরা বাইবিন নাসিয়া বাকিতে বেচা কিনা আল্লাপাক পাক শরীয়তে বৈধতা দিয়েছে এটার প্রমাণ এখন যে আপনি প্রশ্ন করেন হুজুর মুদ্রার ক্ষেত্রে কেন বাকিতে বিক্রি বেচা বিক্রি যায় নাই পণ্যের ক্ষেত্রে কেন যায় আছে সেটা দীর্ঘ আলোচনা এখানে করার আমার সুযোগ নাই আমি আজকে আরেকটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো তবে সেই বিষয়ের ভিতরে কথা এটাও আসতে পারে সেটা হলো অল্প কথায় বোঝালই যেটাকে মুদ্রা বলা হয় এটা কাগজের মুদ্রা হোক কয়েনের মুদ্রা হোক আল্লাহ পাক শরীয়তের বিধান দিয়েছেন যে কোন মুদ্রা কোনোদিন মানুষের নির্দিষ্টকরণের দ্বারাই সুনির্দিষ্ট হয় না বলো লা তাতায়ানু আইন এর অর্থ কি আল আসমানু শরীয়তের কায়দা পড়ছেন কিনা হেদায়ার মধ্যে আল আসমানু লা তাতায়ানু আইন আমি পকেট থেকে একটা কসকসা এক হাজারি নোট দেখাইয়া বললাম ভাই এই এই টাকা দিয়া তোমার থেকে মাছ কিনবো তুমি মাছ দাও এখন মাছ দাম দোস্ত ঠিক হইয়া কাইটা টাইটা সব আমার ব্যাগের মধ্যে ঢুকাই দিছে আমি কসকসা নোটটা পকেটে রাখিয়া পুরাতন একটা নোট উঠাইয়া হাজারি নোট তাকে দিই তাইলে দোকানদারের এই অধিকার নাই জনাব আপনি আমাকে নোট যেটা দেখাইছিলেন নতুন সেটা দিলে আমি রাজি নাইলে রাজি না এটা বলার অধিকার বায়ের নাই কারণ কসকসা নোট এইটার মূল্যায়ন সমাজে যে পরিমাণ পুরাতন চালু এই নোটেরও সম পরিমাণ কোনো ব্যবধান নেই এটাকে বলা হয় আল আওসাহু হাদরুন ফিল আসমানে মুদ্রার মধ্যে গুণাবলীর কোনো দাম নাই শরীয়তে এটা নতুন এটা পুরাতন টাকা এটা নতুন টাকা এটা কসকসা এটা অনেক নরম হয়ে গেছে গা এই সমস্ত গুণাবলীর কারণে ব্যবধান হবে না কথা বুঝে আসছে এখন যদি এই মুদ্রার বিনিময়টা বিল এওয়া নাসিয়া হয় মানে আমি একশো ডলার নিলাম টাকা কত টাকা একশো ডলার আশি টাকা করে হইলে কত হবে আটশো নাকি না ভুল বললাম আট হাজার আট হাজার না একশো ডলার কত হবে আশি শ আট হাজার এই আট হাজার টাকা আগামীকাল দেব যদি নাসিয়া করি বাকি দিয়ে করি তাইলে আটশো টাকা একশো ডলার কিন্তু বাস্তবে মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে তার মূল্যায়ন সমান বুঝেন নাই সমান কিনা এখন যদি আজকে না দিয়া আগামীকাল বা তিন দিন পরে দিই আরেক বাসায় বাকিতে করি তাইলে এতদিন পরে আমি টাকা পাইলাম আমার টাকাটা একশো ডলার ক্যাশ দিয়ে দিলাম এই মুদ্দত অনেক সময় টাকার জন্য অপেক্ষা করতে করতে তাকে বাকিতে দিয়া সুযোগ দেয়ায় সে এই সময় থেকে উপকৃত হয়েছে পরিপূর্ণ সমান সমান হইতো আমি যেমন টাকা দিলাম সেও টাকাটা আমাকে দিয়ে দিলে তাইলে মূল্যায়নের ভিতর সমান হইতো তিন দিন পরে যদি আমি দিই তার মানে এক আটশো টাকা আট হাজার টাকা তো আসেই প্লাস আরও তিন দিন পরে দেওয়ার সুযোগ আমি চাই মুদ্রার পরস্পর লেনদেন হওয়ার ক্ষেত্রে কোনো এক পক্ষ সময়ের থেকে উপকৃত হওয়া বাকির থেকে কিছু উপকৃত হওয়া এইটাও মূল লেনদেনের ভিতরে যে আদত অতিরিক্ত তার মানে আপনি ডলারের ডলারটা কিনছেন আট হাজার টাকা প্লাস তিন দিন পর্যন্ত এই টাকা পরিশোধ না করার উপর তাইলে একশো ডলার আটশো আট হাজার টাকার বিনিময় সমান সমান হয়ে গেছে এর থেকে একটু বাড়লে কি হবে শুধুই যাবে গা তিন দিন যে আপনি না দিয়া সুযোগ বুক করলেন এই সুযোগ বুকটা এটা এই লেনদেনের ভিতরে অতিরিক্ত সুদ এসে গেছে অতিরিক্ত জিনিস এসে গেছে বোঝো না কথা তোমরা পড়ো নাই যাকে তুমি করজে হাসানা লোন দিছ এই ঋণী ব্যক্তির থেকে কোনো কিছু সুযোগ সুবিধা ভোগ করা এটাও সুদের অন্তর্ভুক্ত আমি টাকা দিলাম একশো ডলার এটার মার্কেটে মূল্য ঠিক আট হাজার টাকা এই দুইটা সমান এখন আমিও দিলাম আপনি যদি দিয়া দেন তাহলে সমান বাকি থাকবে যে আপনি তিন দিন পরে দেন তিন দিন পরে দেওয়ার সুযোগ সুবিধাটা এইটা এই লেনদেনে আসিয়া যুক্ত হইল এইটাই উপকৃত হওয়াটা সুদ বুঝেন নাই মনে এই জন্য মুদ্রার ক্ষেত্রে বাইবিন্যাসিয়া বাকিতে লেনদেন জায়েজ নাই এই মাসটা অনেক বিস্তারিতভাবে ইনশাআল্লাহ তালা আমাদের সামনে এক হাদিসের আন্ডারে আসবে সেই সময় ক্রান্সি নোটের কি হুকুম এবং বর্তমান বিভিন্ন দেশে কারেন্সিগুলো পরস্পর লেনদেনের ক্ষেত্রে বাকিতে নগদে করা যাবে কি না এই নিয়ে আমি সবিস্তারে কিন্তু আলোচনা ইনশাআল্লাহ তালা করব কথা বুঝছেন আমি এখন যেই ফতোয়াটা দিলাম এই ফতোয়া আরবের ওলামাদের মাঝহাব অনুযায়ী আমাদের ওলামাদের মাঝহাবের মধ্যে কিছুটা কি আছে সামান্য ইয়ে আছে সুযোগ আছে এটা বলে দিই নাইলে আবার আমার কথাটা গলত প্রচার হবে তোমার ভাই সৌদি আরব থাকে তুমি এই দেশে বাংলাদেশে থাকো ঠিক আছে না এখন সে হুন্ডি ব্যবসা করে হুন্ডি ব্যবসা কখন যায় কখন না যায় এটা আমি পরে বলবো এটার জায়গা এটা না হুন্ডি ব্যবসার অর্থ হইল তোমার ভাই পাঁচ হাজারটা রিয়াল দিছে জায়াত নামক এক ব্যক্তিকে কেন যে তোমাকে আমি পাঁচ হাজার রিয়াল দিলাম তুমি বাংলাদেশে টেলিফোন করিয়া তোমার লোককে বলি দাও এই পাঁচ হাজার রিয়ালের বিনিময়ে যে এক লক্ষ বাংলা টাকা এই টাকাটা যেন আমার বাড়িতে পৌঁছাই দে বুঝো নাই বুঝো নাই এটার নাম হুন্ডি ব্যাংকের থ্রো তো হইলে হুন্ডি হয় না ট্রান্সফার হয় হাওয়ালা হয় আর ব্যাংক বাদ দিয়া যদি টেলিফোনে টেলিফোনে মানুষ সরকারের আওতার বাইরে থাকিয়া এমন কাজ করে মানে রেয়ালকে টাকা বানাইছে সে তোমার ভাই রেয়াল দিছে রেয়াল তো আর বাংলাদেশ চলবে না তাই এর বিনিময়ে সে এক লক্ষ টাকা তোমার বাড়িতে পৌঁছা দিবে তো এইটাও তো ক্রান্সি টু ক্রান্সি মহামালা হয়েছে না হয় নাই হয় নাই রিয়ালকে বিক্রি করছে কিসের মাধ্যমে টাকার মাধ্যমে টাকার রিয়ালে বিনিময় হয়েছে যেমন একটু আগে বলছিলেন ডলার আর টাকা বিনিময় হয়েছে আমি এখন যে কথাটা বলছিলাম কি যে শরীয়তের নীতিমালা অনুযায়ী যেখানে আমলার মুদ্রা চেঞ্জ হয় সে বাকিতে লেনদেন বৈধ না বলছি না একটু আগে সুদের আশঙ্কা আছে বলছি না তা তোমার ভাই টাকা দিল গতকাল হুন্ডিওয়ালা টেলিফোন করি তোমার বাড়িতে টাকা পাঠাইতে আরও তিন দিন লাগছে বা দুদিন লাগছে এটা কি হাত বহাত হয়েছে হাতে হাতে হয়েছে এক হাতে রিয়াল দিল আর এক হাতে টাকা দিয়ে দিছে বাড়িতে না টেলিফোন করি পরে ফসাবে তাহলে এটা বাকিতে হয়েছে কিনা কথা বলুন বাকিতে হয়েছে কিনা তাহলে একটু আগে আমি যেই থিওরি বলছি এই থিওরি অনুযায়ী এটা না যায়জ কারণ মুদ্রার পরস্পর বিনিময়ের ভিতরে এরকম বাকিতে লেনদেন করা যায় না তাহলে এটা সমস্ত হুন্ডি ব্যবসায়ীরা হারাম কাজ করতেছে এটা একটা জবরদস্ত প্রশ্ন এই প্রশ্নের সমাধান এখানে আমি দিতে পারবো না দিব না সময়ের অভাবে আর এটা জায়গাও না পরে একটা জায়গা আছে সেটা হলো মুদ্রার বিনিময়ের ভিতরে বাকিতে বিক্রি হারাম সুদ হবে এইটা কি আল্লাহ যে বস্তুকে মুদ্রা হিসেবে ঠিক করছে সৃষ্টি করছে স্বর্ণ রূপা আগের যুগের দিনার দেরহাম সেই ক্ষেত্রে নাকি মানুষ যে কাগজকে মুদ্রা বানাইছে ওরফি সামান এই ক্ষেত্রেও এই কারণ প্রযোজ্য হবে এই নিয়ে একতলাপ আছে কি আছে ভাই একতলাপ আছে যারা বলছেন আজকাল টাকা ডলার রিয়াল দেড়হাম কাগজের নোট এগুলোর যে হুকুম আগের যুগের স্বর্ণ রূপার দিন আর দেড়হামর একই হুকুম এটা আহালে আরবের ওলামা একরাম বলছেন ইয়ানি সামানে হাকি খেলকে সমানে উর্ফি দুটা এক সমান যারা এই থিওরি দিছে তাদের থিওরি মতো হুন্ডি ব্যবসা হারাম বোঝা নেই আহনাফ সাফেই সম্ভবত ইমাম মালাকও এই কথা একমত না ইমাম মালেক না ইমাম সাহি এবং ইমাম আহমদ তিন ইমামের মাজা বইল বাকিতে বেচা বিক্রি না যায় এই মাসলাটা আল্লাপাক যে স্বর্ণ রূপাকে মুদ্রা হিসাবে সৃষ্টি করছেন তার ব্যাপারে প্রযোজ্য মানুষ যদি কোনো একটা কাগজকে কয়েনকে মুদ্রা নিজেরা বানায় সমাজে আল্লাহ এটাকে মুদ্রা হিসাবে বানায় নাই আমরা নিজেরা এই টাকাকে টাকা হিসাবে গ্রহণ করছি এই কাগজটা নিয়ে গেলে হাজার এই নোটটা এক হাজার টাকার মূল্যের পণ্য আমি বাজার থেকে কিনে আনতে পারি মূল টাকা এটার দাম কিন্তু অত চারা না আট পয়সা দশ পয়সা এটার মাল এখন অনেক এক হাজার টাকা এটা এটা সরকার জনগণ করছে বলি এরা মুদ্রা হয়েছে আল্লাহ মুদ্রা বানাইছিল না এটা এটার নাম কি অরফি সামান এই ক্ষেত্রে বলেন তখন যদি আহাদুল আওয়াজাইন এক পক্ষের মুদ্রা নগদ হয় আরেক পক্ষের মুদ্রা মুদ্রাটা বাকিতে হয় তখন এটা সুদের অন্তর্ভুক্ত হবে না বুঝেন নাই বুঝেন নাই এই যে আপনার ভাইয়ের রেয়াল হয়তো রেয়াল দিতে হবে হুন্ডিওয়ালাকে নাইলে হুন্ডিওয়ালায় টাকা দিতে হবে আপনার বাড়িতে বাংলা কোনো এক তরবের টাকাটা কি হইতে হবে ক্যাশ হইতে হবে আরেকটা বাকিতে হইলেও সুদের অন্তর্ভুক্ত হবে না বুঝো নাই কথা কাবজাতু আহাদিল বাদালাইন দুই পক্ষের কোন এক পক্ষ যদি ক্যাশ হয় আরেক পক্ষ বাকি হয় তাতেও শরীয়তে আপত্তি নাই এটা শুধুমাত্র ওই মুদ্রার ক্ষেত্রে যে মুদ্রা স্বর্ণ রূপার দ্বারা তৈরি না বরং মানুষের সৃষ্টি কথা ক্লিয়ার কিনা বলো তাহলে এই মাসলাটা এমনিতেই একতলা ফোকায় কেরামের আছে সুতরাং বর্তমান প্রবাসীওয়ালা যারা কি দেয় হুন্ডি করে তারা যদি আগে এক পক্ষের টাকা ক্যাশ করিয়া চুক্তিপত্রটা করে লেনদেনটা করে যে ঠিক আছে তুমি টাকা দাও টাকা দিলে হুন্ডি কমপ্লিট হবে আমি এই অনুপাতে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার এই টাকার বিনিময় ইয়েটা আমি তোমার বাড়িতে পচাই দেবো আমাদের প্রবাসীওয়ালারা অনেকে আমার কাছে এই ফতোয়া জিজ্ঞাসা করে কাতার থেকে প্রশ্ন আসছে আমার কাছে মানা ওবায়দুল্লাহ সাহ প্রশ্ন করছেন বহুত বড় আলেমুনি দুবাই থেকে মানা আজদুল্লাহ সাহ বহুবার প্রশ্ন করছেন অনেক লোকের প্রশ্ন এই জন্য একটু খুলি বললাম এই প্রশ্নের দ্বারা বুঝলাম অনেক হুন্ডি ব্যবসায়ীরা টেলিফোন করি বলে আমার বাড়িতে এক লাখ টাকা পাঠাই দেন আমি পাঁচ হাজার রিয়াল আপনার কাছে কালকে পাঠাই দেব রিয়ালও কালকে দিবে টাকা বাড়িতে পরে বাড়াবে একটা পক্ষ কিও না ক্যাশ হয় নাই এই কথা বুঝো না কেন ক্যাশ হয়েছে রিয়ালও বাকি রিয়ালের বিনিময়ে মুদ্রার টাকাও বাকি এটাকে হাদিসের ভাষায় কয় বাইউল কালি বিল কালি এইটাও বাকি এইটাও বাকি দুনো পক্ষ এটা জায়েজ নাই কোনো এক পক্ষ আপনার কাছে নগদ দিতে হবে টাকা দিয়া বলতে হবে এই দিলাম টাকা তোমার সঙ্গে হুন্ডি করলাম এর বিনিময়ে এক লক্ষ টাকা আমার বাড়িতে পৌঁছাবা বুঝো নাই কথা তাইলে আমাদের ফকিদের মজহাবিগত কারণে হানভিয়ার সাফি মজাবের এই ভিত্তিতে হুন্ডিওয়ালারা যে লেনদেনটা করে বছর থেকে কোনো এক পক্ষের ক্রান্সি মুদ্রা ক্যাশ হওয়ার শর্তে এই হুন্ডির ব্যবসা কি আছে আরব ওলামাদের ক্ষেত্রে কিন্তু কি নাই জায়গা নেই আমি এখানে মাসলা যেটা বলতে চাচ্ছি বাইবিন্যাসিয়া বাকিতে বেচা বিক্রি কি জায়েজ কিন্তু এক নম্বর শর্ত মুদ্দর ঠিক হইতে হবে কতদিন পরে টাকা আদায় করবে দুই নম্বর শর্ত হইল এই নাসিয়াটা সমনের মধ্যে না হইতে হবে মুদ্রার পরস্পর লেনদেনের ক্ষেত্রে না হইতে হবে লেন মুদ্রার লেনদেনের ক্ষেত্রে না হওয়ার ব্যাখ্যা আছে আহলে আরবের দৃষ্টিতে এক ব্যাখ্যা হানফিয়ার সাহাবি মজাবে আরেক ব্যাখ্যা বুঝো নাই কথাটা বুঝো নাই কথা যাক ইনশাআল্লাহ এই বিষয়টা ডলারের ব্যবসা ডলার বেচা বিক্রি পদ্ধতি এই সমস্ত মাসলা বিস্তারিতভাবে ইমাম বুখারি রহমতুল্লা আলাই সামনে একটা বাপ কায়েম করতেছেন সেখানে গিয়ে আমি এটা ক্লিয়ার করব। আজকে যে মূল উদ্দেশ্যটা সেটা হলো এতক্ষণ যাবৎ যে বললাম যে বাকিতে বেচা কিনা ক্রয় বিক্রয় জায়েজ এটা আল্লাহর রহমত আল্লাহর বন্দাদের উপরে নবীর উন্মতির উপরে কারণ মানুষ অনেক কিছুর প্রয়োজনে মুখামুখি হয় অর্থ কিন্তু পকেটে থাকে না সেই সুবিধার জন্য আল্লাহ পাক বিশেষ শর্ত সাপেক্ষে বাকিতে বেচা বিক্রি কী দিছে বৈধতা দিয়েছে কথা এক বসে শেষে তাহলে এতক্ষণ যাবৎ যা বললাম এটা বিষয়বস্তু কি বাকিতে বেচা বিক্রিয়া বৈধ এই বাকিতে বেচা বিক্রি বিক্রির বর্তমান নতুন আধুনিক একটা সিস্টেমের নাম হইল কিস্তিতে পণ্য বেচা বিক্রি আজকে আমরা এই বিষয় নিয়ে এখানে বসছি কথা বুঝো নাই কিস্তিতে টাকা পরিশোধ করিবে পণ্য নিয়ে আসবে টাকা পরে দিবে এটা বাকি কেমন বাকি রে কেমন বাকি যেটা পরিশোধযোগ্য কিসে যে বিল আকসাত কিস্তিতে পরিশোধযোগ্য বোঝার নাই কথা এই মাস্টারটা একটু আলোচনা করব কারণ বর্তমান ব্যাংকিং ইসলামী ব্যাংকিং সেক্টর এটা চলে আমাদের সমাজের ভিতরে যত বড় বড় দামি পণ্য আছে সব ক্ষেত্রে মার্কেট এটা চলতেছে বিরাট বিরাট সাইনবোর্ড দেওয়া কিস্তিতে বেচা বিক্রি হয় ফ্রিজ কিনেন কিস্তিতে এসি কিনেন কিস্তিতে মেশিন কিনেন কিস্তিতে কিস্তিতে বেচা বিক্রি করে এ ভাই কিস্তিতে বেচা বিক্রি এটা বাকিতে বেচা কিনা বলুন বাইবির নসিয়া না জোরে বলো না কারণ হে যে বললো আমি প্রতি মাসে দশ হাজার টাকা করে দেব তিন বছরে আপনার টাকা পরিশোধ করব। তাহলে মেয়াদ সুনির্দিষ্ট হইল কিনা তাহলে এটা কোন বাই হয়েছে কোন বেচা কিনে হয়েছে নাসিয়া বাকিতে বেচা কিনে হয়েছে এইখানে দুইটা মাসলা বড় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় একটা মাসলা হইল শুধু কিস্তিওয়ারি ছাড়াও কিস্তিতে আসে আসেই কিস্তি ছাড়া একসঙ্গে পরে টাকা দিলে যেটা বাইবিন নাসিয়া বাকিতে বিক্রি উভয় মাসটার সঙ্গে জড়িত একটা মাসলা আছে সেই মাসলাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কি আমরা এখন ফ্রিজের দরকার গরমকাল আর কিসের দরকার এসির দরকার মার্কাজুর সাহেকে দাওরা হারিসের ক্লাসে এসি দেওয়া খুব দরকার যাতে আমরা দিনের এই জরুরি আলোচনাগুলো আরামসে করতে পারি সবক পড়তে পারি পড়াইতে পারি এটার মধ্যে হয় কি জানো যদি একটা এসি কিনতে যাও কোম্পানি জিজ্ঞেস করবে আপনি নগদ কিনবেন না বাকিতে কিনবেন আমি আবার বলবে যদি নগদ কিনেন আমাদের এখানে ছয় টনের এসি লাগবে তিনটা এসি লাগবে এক একটা এসি দুই টন ছয় টন দিলে কোনো রকম এই বড় রুমটা ক্লিয়ার হবে বুঝেন নাই আজকে মাগরীবের আগে এতক্ষণ পর্যন্ত লোক আসলো আমার রুমে বসা তার থেকে আমি আজকে হিসাব নিলাম সে এক লক্ষ আশি হাজার টাকায় আমাকে তিনটে এসি দিবে ছয় টন আগে চিন্তা করছিলাম দেড় লাখ টাকা পাওয়া যাবে এখন কত এক লক্ষ আশি হাজার এখন এই এক লক্ষ আশি হাজারের এই এসিটা নগদ দামে যদি আমি বলি কিস্তিতে কিনবো ভাই তখন সে বলবে দুই লক্ষ টাকা দিতে হবে তাহলে বাকিতে কিনলে কত দুই লাখ ক্যাশ দিলে কত এক লাখ আশি হাজার এরা নিজেরাই বলবে আপনি নগদ কিনলে এক লাখ আশি হাজার দাম বাকিতে কিনলে দুই লাখে দাম এবার বাকির দুসুরত দুই লাখ একসঙ্গে দিয়ে দিবেন তিন মাসের মধ্যে এক মাসের মধ্যে অথবা ওইটাকেও কিস্তি করবেন মাস মাস এটা পরে হিসাব এই জন্য বলছি এই মাসটাটা বাকি বিক্রি সংক্রান্ত বিষয় এটা কিস্তিতে হইল বাকি কিস্তি ছাড়াও বাকি বাকিতে পণ্য বেচা বিক্রির ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে নগদে এই দাম বাকি হইলে এই দাম এই দামের পার্থক্যকরণটা শরীয়তে জায়েজ না হারাম এই নিয়ে আজকে আলোচনা এবার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাল একটা যে কোম্পানির মাল আমরা জেনারেল কোম্পানি মালয়েশিয়ান জেনারেল কোম্পানির কন্ট্যাক্ট করছি করতেছি হু বহু এই মালটা নগদ টাকা পরিশোধ করলে এক লক্ষ আশি বাকিতে করলে দুই লাখ এখন সাধারণভাবে প্রশ্ন আসে পণ্য তো একটাই আপনি নগদ দিতে পারেন এক লাখ আশি হাজার টাকা দিয়া বাকিতে কিনলে আপনি যে আমাকে দুই লাখ দেওয়ার কথা বলছেন বিশ হাজার বেশি এই বিশ হাজার টাকাটা কিসের বিনিময় যদি বলেন পণ্যের বিনিময় তো পণ্যের দাম নগদ কিনলে যদি আমার এক লাখ আশি দিয়ে আমি কিনতে পারি তার অর্থ হলো এটার দাম এক লাখ আশি হাজার বাকিতে কিনলে আপনি যে আমাতে দুই লাখ নিবেন পণ্যের দাম তো দুই লাখ না দুই লাখ যদি পণ্যের দাম হইতো আপনি নগদ দিয়ে এক লাখ আশি দিয়ে কেমনে আমাকে দিচ্ছেন এই কথা বুঝো ভালো করে ভালো করে ভাই তাহলে আমাদের মনে সন্দেহ পণ্যের দাম আসলে এক লাখ আশি যান নগদ বিক্রি হয় আমি যদি টাকা আপনাকে পরে দেব বাকিতে তার মানে আপনি আমার কাছে টাকা পাওনা হয়ে যাবেন আমি এটা কিস্তিতে দেব অথবা তিন মাস ছয় মাস পরে দেব এই যে আমি পরে দিব টাকাটা এই টাকার বিনিময় মুদ্রতের বিনিময় সময়ের বিনিময় তিন মাস যে সময় নিলাম ছয় মাস যে সময় নিলাম কিস্তিতে নিবা এমনি নেই এ সময়ের মুদ্রতের অ্যাওয়াজে সময়ের বিনিময়ে আপনি বিশ হাজার টাকা বেছে নিচ্ছেন পণ্যের দাম তো এইটা না পণ্যের দাম এক লাখ আশি তাই তো আমি নগদে পাচ্ছি এটা এখন শরীয়তের মাস্তা হইল ওই সমস্ত টাকা যেই টাকাটা মুদ্দত সময়ের মেয়াদের বিনিময় আসে বে আওয়াজিল মুদ্রাতে ওয়াহুয়ার রিবা এটার নাম সুদ কথা বলো কথা বলো কিসের নাম সুদ দুইটা বস্তুর নাম সুদ পরস্পর দুইটা মহামালা লেনদেন হচ্ছে সমান সমান না হইয়া কম হচ্ছে যেটা ব্যাস হইতেছে এটার কোনো বিনিময় নাই বেলা আওয়াজিন খুল্লু জিয়াদাতিন মুআজ্জালিন বে আজালিন মা এস্তেরাতি জিয়াদাতে বেলা আওয়াজিন ফাহুয়ার রিবা ওই সমর্থ লোন বা পাওনা যেটা মধ্যে সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে আর লেনদেনের সময় বায় মোস্তারি ক্রেতা বিক্রেতাদের শর্ত আরও বেশি যে তুমি নিবে এত দিবা বেশি করে নিবা এক লক্ষ আশি হাজার টাকার মাল দিবা কিন্তু দুই লাখ বেশি দিবা এই বেশিটার যদি কোনো বিনিময় না থাকে অথবা বেশিটার বিনিময় যদি মুদ্রতার মেয়াদকে সাব্যস্ত করা হয় এই দুই অবস্থায় এই লেনদেনকে সুদী লেনদেন বলা আল্লাহ তোমাদেরকে বোঝার তফিক দোক জেহেনকে মাথাকে একটু খোলো মনোযোগ সহকারে বুঝো এটা অনেক জটিল ফেঁকা ফতোয়া পড়তে আসছো হাদিস পড়তে আসছো এইগুলা কিন্তু মৌলিক জিনিস এই পার্থক্য না বুঝলে আর কিছুই হবে না বর্তমান এই বিশ্বটা সুদের উপরে বাঁচতে আছে বর্তমান ওই অতিরিক্ত টাকা যাহা লেনদেনের সময় এক পক্ষে বেশি দেওয়া শর্ত করার দেওয়া হয়েছে শর্ত আরোপ করা হয়েছে লেনদেনটা নির্দিষ্ট মেয়াদ হিসাবে করা হয়েছে এই যে আদরটা অতিরিক্তটা হয়তো বেলা আওয়াজ তার বিনিময়ে কিছু থাকবে না অথবা তার বিনিময় থাকবে মুদ্রাত মানে আপনাকে সময় দিছে বাকিতে এত ঘন্টা এত দিন এর বিনিময় হবে সেটার নাম কি তাইলে আমি এসির একটা উদাহরণ দিলাম যেটা আমাদের বাস্তব বর্তমান উদাহরণ নগদ কিনলে এক লক্ষ আশি হাজার বাকিতে দুই লক্ষ বিশ হাজার বেশি তাইলে পণ্যের দাম এক লক্ষ আশি আমি যে তিন মাস পরে দুই লক্ষ টাকা দেব দুই লক্ষ টাকার ভিতরে এক লক্ষ আশি হাজারের বিনিময় এসিটা আর বিশ হাজারের বিনিময় কিছুই নেই যদি বলেন কিছু আছে তাহলে বলতে হবে বুঝছি কি আছে সেটা হলো আমি তিন মাস পরে টাকা দিচ্ছি তো আপনাকে এই তিন মাস পরে যাকে মুদ্রতার মেয়াদ বলে এই মেয়াদ সময়ের বিনিময় বিশ হাজার টাকা আপনি বেশি নিচ্ছেন শরীয়তে আছে সময় আর মুদ্রতের বিনিময় যদি যে আদ তার অতিরিক্ত নেওয়া হয় তার নাম সুদ কি হয়েছে তাইলে বুঝে আসে নাই ভাই এই একটা মানুষের বর্তমান সমাজের সমাজের কেন অনেক আলেমেরও এই প্রশ্ন যে বাকিতে একদম নগদে আর একদম এমনি যত পণ্য পৃথিবীর মধ্যে বেচা কিনা হইতেছে সব না জায়েজ আচ্ছা বলুন এটা না যায়জ হইলে আমাদের সমাজে কিছু থাকবে নি বাকি সব কারবার তো না জায়েজে এই মাসলার ব্যাপারে চার মজাবের ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ ইমামে মালেক ইমামে সাফি ইমামে আহমদ চারো মজাবের ওলামারা ঐক্যমত যে বাকিতে এত নগতে এত এইভাবে ব্যাসকম করিয়া বেচা বিক্রি করলে এই বাড়িটা কি হবে জায়েজ হবে এক শর্তে জায়েজ হবে ভালো করে জায়েজ হবে এক শর্তে সেই শর্তটা কি সেই শর্তটা হইল আপনি বেচা কিনার কিনার সময় বা বেচার সময় ঠিক করতে হবে আমি বাকিতে নিলাম অথবা আমি নগদ দিয়ে নিব বিক্রেতায় বলল বাকি নিলে এত টাকা নগদ হইলে এত টাকা আপনি বলেন আচ্ছা আমি নিলাম কইয়া এটা লইয়া বাসায় রওনা দিছেন জায়েজ হবে না ভাই এটা না জায়েজ যদি বলেন আপনি হ্যাঁ ভাই আমি বাকিতে নিলাম চলে গেলেন আমি নগদ টাকা নগদে নিলাম চলে গেলেন টাকা না দিয়া যায় যাবে আর আমি একটু আগে বলছেন নগদে নিলে কিন্তু টাকা সঙ্গে সঙ্গে দেওয়া জরুরি না বিক্রেতা যদি মানি নিয়েছে টাকা পরে দিয়েন বেচা কিনেটা নগদে হয়েছে বাকি টাকা আমি এখন নিলাম না সুযোগ দিলাম পরে দিয়েন সুনির্দিষ্ট কোনো মেয়াদ নাই এটাও নগদ কিনা এই নগদ মনে করি আপনার চলে গেলেন ভাই ঠিক আছে নগদ দিয়ে নিলাম এক লক্ষ আশি টাকা আমি দেবো পাড়া দিচ্ছি টাকা এটা কই আপনি এসে নিয়ে চলে আসলেন এটা জায়গা যাবে অথবা আমি তিন মাসের বাকিতে নিলাম এটা দাম কত দুই লক্ষ চলে আসলেন তাইলে বেচা কিনার সময় নগদ এত বাকিতে এত যে বিক্রেতায় বলেছিল এই কথার মধ্যে কোনভাবে কিভাবে নিলেন বাকিতে নিলেন না নগদ দিয়া নিলেন এটা নির্ধারণ হইলে তখন এই বাড়িটা কি জায়েজ চার ইমাম মজাব মতো বুঝাতে পারছে কিনা চার মজাবে জায়েজ কখন বেচা কিনার সময় ঠিক হয়ে যেতে হবে নতুবা এই বাড়িটা মাঝুল হবে অনির্দিষ্ট হবে বাইয়ে মাজুল হারাম বাইয়ে ফাঁসের শরীয়তে আছে কারণ আপনি মালটা নিয়ে বাড়িতে রওনা হইলেন আপনি নগদ কিছু বললেন না বাকি তাও বললেন না তার অর্থ তাইলে এই পণ্যের দাম নির্ধারণ হয় নাই দাম তো দুইটা হয়তো এক লাখ আশি আর এক স্রোতের দুই লক্ষ এখন বিক্রেতা আপনার কাছে কত পাবে আপনি তাকে কত দিবেন এটা ঠিকই হয় নাই সুনির্দিষ্টই হয় নাই সুনির্দিষ্ট কখন হবে যে বলে আমি বাকিতে নিলাম সুনির্দিষ্ট হয়ে গেছে দুই লাখ পাবো আজ বলে নগদে নিলাম নির্দিষ্ট হয়ে গেছে কত এক লাখ আশি বুঝেন নাই কথাটা তাহলে এই জন্য আহাদুর শেকাইন দুই পদ কোন এক পদ্ধতি সুনির্দিষ্ট হয়ে গেলে নির্ধারণ হয়ে গেলে তাইলে মাজুল থাকবে না বাইটা জায়জ হবে আর অনির্দিষ্টভাবে নিলে ক্লিয়ার করি বায়ে বস্তারি ক্রেতা কিছুই না বলিয়া মাল নিয়ে চলে আসলে তখন তার মূল্য কত কত দিয়ে আপনি আনলেন কতে আপনি দিবেন এটাই অনির্দিষ্ট হয়ে গেছে তাই কোনো বেচা কেনার যদি দাম মূল্য অনির্ধারিত থাকে সেটা বাইটা ফাঁসাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় বুঝছেন না বুঝেন নাই বলেন তাইলে আমাদের বর্তমান মার্কেটে যে কারবার চলছে কিস্তিতে বাকিতে সেখান থেকে মাল কিনতে হলে কি বলতে হবে বিক্রেতার থেকে কথা বলি আনতে হবে যে ভাই আমি এত মাসের বাকিতে নিলাম এত কিস্তিতে নিলাম বা কিস্তি ছাড়া এত মাস পরে একসঙ্গে টাকা দেব নিলাম অথবা আমি নগদ নিলাম আমি কিস্তি দিতে চাই না আমি বাকি তো চাই না আমি টাকা সুযোগ মতো পাঠিয়ে দিব এখন সুনির্দিষ্ট কোনো মেয়াদ নাই দুইটার কোন একটা ঠিক হইলে কি হবে বলো এই এক মাসলা এই মাসটা যে আমি যে চার মজাবে বৈধ হবে বললাম এর ভিতরে আল্লামা শাওকানি এটা আহলে হাদিসের আগের যুগের আহলে হাদিস বর্তমান আমার যুগের ওই গোড়া আহলে হাদিস না যারা হাদিস জানে না আহলে হাদিস দাবি করে এরা না বহুত বড় মহাক্ষেক আলেম নাইলুল তার কিতাবের লেখক মুসান্নেফ বড় আলেম ইমাম শাওকানি বলে ওনাকে উনি বলছেন যদি বিক্রেতা কোনো পণ্যর ক্ষেত্রে বাকিতে এত টাকা নগদে এত টাকা দুইভাবে কথা বলেন তাইলে বেচা কিনার সময় একদিক ঠিক করিয়া নির্ধারণ করিয়া আনলেও বৈধ হবে না তাহলে একতলাফ কার জোরে বলো কার আল্লামা সহকারী নদ্দিক হয়তো একটা দোকান থাকতে হবে শুধু বাকি দিয়ে বিক্রি করে এ নগদ বিক্রি হয় না আর একটা দোকান থাকবে শুধু নগদ বিক্রি হয় দিয়ে বিক্রি হয় না তাহলে আল্লামা শহকের মজাব মতো যে কোনো এক দোকান থেকে মাল কিনতে পারবা যদি বলে বাকিতে এত নগদে এত এমন করে কথা বললে সেখানে কি হবে না জায়েজ হবে না ওনার দলিল একটু আগে আমি যে বলছিলাম যে বাকিতে হইলে এক লাখ এই নগদে হইলে এক লাখ আশি বাকিতে হইলে সেটা কত দুই লক্ষ তার অর্থ হয় আসল এসির দাম এক লক্ষ আশি আর বাকি বিশ হাজার কিসের বিনিময় সময়ের বিনিময় মেয়াদের বিনিময় যে মেয়াদ পর্যন্ত আপনি টাকা দিবেন না আমি অপেক্ষায় বসে থাকতে হবে কবে এই টাকা পাবো চাইতেও পারি না কারণ রেট সমত মেয়াদ নির্ধারণ হয়ে গেছে এই মেয়াদের মধ্যে তো আমার চাওয়ার কি নাই অধিকার নাই এই যে একটা টেনশন বুক করতে হবে এটার বিনিময় মনে হয় আরও বিশ হাজার টাকা বেশি এটা কার ব্যাখ্যা আল্লামা সাউকানির ব্যাখ্যা এবং তিনি বলছেন যেহেতু মুদ্রতের বিনিময় যেই জেয়াদত অতিরিক্ত মূল রেট এক লাখ আশি আরও বিশ অতিরিক্ত এই অতিরিক্ত বিশ হাজার টাকাটা আপনি মুদ্রতার সময়ের বিনিময় নিচ্ছেন এটার নাম সুদ তাই এটা সুদি কারবার তাইলে উপরের যুক্তি অনুযায়ী সুদি বলি আর না জায়াজ করল কে আর একটু জোরে বলো আর জায়েজ বললেন কারা আপনার শাহকানের মজাব মানেন না ইমাম আবু হানিবের মজাব মানেন দুনিয়াতে শাহকানের কোনো মজাব নাই আলহামদুলিল্লাহ কহ কিন্তু মজাব দুনিয়াতে চারটা রসুলের খলিফ ছিলেন চারটা খোলাফায়ের আশেদা মজাবও কিরি চারো মজাবের ওলামা একরাম এটা জাহেজ প্রশ্ন হইল সাহকানির যুক্তিতে বড় চমৎকার আর এটা তো আমরাও মানি মুদ্রতার সময়ের বিনিময় যদি কোনো টাকা নেই তাহলে কি হবে সুদ হবে তাহলে আমাদের নীতি নিয়ম অনুযায়ী তো কায়দা অনুযায়ী উসুল অনুযায়ী এটা সুদ হওয়ার কথা চার মজাবের উলামারা জায়েজ কেন দিচ্ছেন এই প্রশ্নের জবাব এই দেখো এই প্রশ্নের জবাব বোঝার জন্য কি লাগবে একটু মাথা ঠিক করা লাগবে ঘুমাইলে কিন্তু হবে না সেটা হলো শোনেন শরীয়তের আলোকে সময়ের মেয়াদের কোনো বিনিময় নেওয়া হারাম এই কথাটা ঠিক সুদ সহকারিকতা কথা ঠিক কিন্তু এই মাসলাটা মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে প্রযোজ্য মুদ্রা টু মুদ্রা বোঝেন নাই টাকায় টাকায় বিনিময় আপনি এক হাজার টাকা আমাকে দিলেন তিন মাস পরে এই টাকা আপনাকে পরিশোধ করে দেবো কিন্তু আপনাকে বারোশো টাকা দিতে হবে আমার তাহলে এক টাকা আমি যখন টাকা দেব আপনার দেয়া এক টাকা আমার পরিশোধ করা এক টাকা একদম সমান তার মূল্যায়নের ক্ষেত্রে এক হাজার এক হাজার সমান না দুইশো টাকা বেশি নিচ্ছেন কেন আমি দিচ্ছি কেন বলতে হবে এটার কোনো বিনিময় নাই এটার বিনিময় বলতে হবে কাকে মুদ্রতার সময়কে সময়ের বিনিময়ে যে আপনি মেয়াদের বিনিময়ে অতিরিক্ত নিলেন এটা সুদ এই মাস্টার ক্ষেত্রে প্রযোজ্য মুদ্রা টু মুদ্রা বিনিময় হইলি কথা বলেন না কেন কিন্তু মুদ্রা না হইয়া নাকি পণ্য হয় পণ্য মানে আমার সামনে একটা কিতাব আছে বোখারি শরীফ এইটাই যদি আমি বেচা বিক্রি করি এটার ক্ষেত্রে মুদ্রতের কারণে কিছু বাড়লে এটাকে মুদ্রতের বিনিময়ে বাড়া বলা হবে না কেন খুব ভালো করে বোঝার কথা আমার সামনে যে বুখারি শরীফ আছে এই বুখারি শরীফের এই কিতাবটা মার্কেটে এটার দাম ধরো এক হাজার টাকা কত ভাই আমি তোমাকে বলতেছি এই সই বুখারি যেটা আমি পড়ি যেখানে আমি পড়াই আমার হাত লাগছে আমি পড়াচ্ছি কোথাও কোথাও কলম দিয়ে কিছু লেখি আমার এই কিতাবটা আমি দুই হাজার টাকায় বিক্রি করব মনে চাইলে কিনো নাইলে না কিনো কোন একটা পণ্যের ক্ষেত্রে মাক্তাবায় বিক্রি করতেছে এক হাজার সৈয়ুল বুখারি আমিও বিক্রি করব আমারটা এটার দাম দুই হাজার এই দুই হাজার দাম চাওয়ার অধিকার আমার আছে শরীয়তে না নাই শরীয়তের বিষয় হইল তোমার পণ্য তুমি যেই দামে ইচ্ছে সেই দামে বিক্রি করো যার পোষাবে সে কিনবে যার পোষাবে না কিনবে না নাকি না একই কিতাব এক লাইব্রেরিতে এক দামি বিক্রি হয় আরেক লাইব্রেরিতে আরেক দামি বিক্রি হয় কিনা বেশ কম হয় কিনা কিন্তু এক হাজার টাকা যেই কোনো দোকান থেকে ব্যাংক থেকে তুমি নাও এক হাজার টাকা এক হাজার টাকাই এটা এক হাজার এক টাকা তার দাম কিন্তু হবে না বুঝে না তাইলে মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে বেশি যদি নেওয়া হয় আমি বলবো হয়তো তার কোনো কি নাই বিনিময় নাই আপনি বেশি নিচ্ছেন দুইশো টাকা এক হাজারের বিনিময়ে বারো বারোশো টাকা নিচ্ছেন অথবা আমি এটা তাওজি করব আচ্ছা তিন মাস পর্যন্ত টাকা দিয়ে রাখছেন আমাকে উপকৃত হওয়ার জন্যে এই বিনিময় এই মুদ্রতার সময়ের বিনিময়ে আপনি বেশি নিচ্ছেন তাহলে এটা হবে সুদ কিন্তু এই কিতাব লাইব্রেরিতে বিক্রি হয় এক হাজার আমি যদি বারোশো বা পনেরোশো টাকা বিক্রি করি কেউ আমার থেকে তার পোষায় শেষে নিছে হে মনে করছে হুজুর সবসময় কিতাবটার মধ্যে হাত লাগাইছে এটার মধ্যে কত কিছু হাসিয়া লেখছে এটা দামি হবে এটা বরকত হবে আমি এই কিতাবটা বারোশো পনেরোশো হলে পনেরো হাজার দিয়ে কিনবো কিন্তু প্রেসেরটা আমি কি লাইব্রেরিটা আমি এক হাজার বেশি কিনবো না আর এর বেশি দাম নাইও তাহলে এইটা বৈধ আছে না এটা শুধু গেছে এই মাছটা বুঝছেন তো এই মাছটা বুঝছেন ফরক কি পার্থক্য কি এটা হলো পণ্য পণ্যর ভিতরে আওসাপ লগব না বাতিল না এর গুণাবলীর কি আছে মূল্যায়ন আছে একটা পণ্য তুমিও বিক্রি করো ওই পণ্য আমিও বিক্রি করি আমার পণ্যের কোনো এমন গুণাবলী থাকতে পারে যে গুণাবলীর কারণে আমার এখানে রেট বেশি তোমার এখানে রেট কম এটা কোনো শরীয়ত মতো বাধা নাই আপনার জুতা কিনতে যান ঈদের বাজারে সামনে তো কোরবানি কাপড় কিনতে যান বড় একটা মার্কেটে ঢুকেন যমুনায় ফিউচার পার্ক আমাদের বাবুল সাহেবের এইখান থেকে এক জোড়া জুতা কিনেন দাম পড়বে পাঁচ হাজার টাকা হুবহু এই জুতাটা যমুনা ফিউচার পার্ক না হইয়া যদি অন্য কোনো মার্কেট হয় যেখানে এসি নাই একটু গরম খুব প্রচলিত বিশাল বড় মার্কেট না গলির মধ্যে একটা মার্কেট সেখানে মাল আনছে একই মাল সেটার দাম পড়বে এক হাজার টাকা একই পণ্য বাইরের দোকান থেকে নিলে এক হাজার যমুনা পিউচর বাড়ি কত পাঁচ হাজার এটা ব্যস্কমের কারণ কি এটা কি না শুধু যাবো যে আসলে জুটাকার দাম এক হাজার যমুনা ফিউচার পার্কের মালিক আমার থেকে পাঁচ হাজার নিয়ে চার হাজার বেশি নিছে এই চার হাজার টাকা হলো সুদ এটা বলবেন এটা বলবেন আপনি বলবেন যে যমুনা ফিউচার পার্কের জুতাটার মধ্যে বিশাল এক মার্কেটের বরকত লাগছে এসি ঠান্ডা খাইছেন যে এটা একটা গুণাবলী এত সুন্দর মার্কেটে যে আপনি হাঁটতে পারলেন লিফটে উঠতে পারলেন জীবনে এই লিফট দেখছেন নাকি কোনো দিন এই লিফটে উঠলেন এই লিফটে নামলেন এমন টাইলসের মধ্যে হাঁটলেন এত সুন্দর পরিবেশ দেখলেন হ্যাঁ ঠান্ডা হইল পুরা রাস্তাও ঠান্ডা গলিতেও ঠান্ডা দোকানও ঠান্ডা অল মার্কেটটা এসি এইগুলার সব আওসাব গুণাবলী ওই জুতাটার ভিতরে লাগিয়ে রয়েছে এই কারণে দাম কত পাঁচ হাজার টাকা আর বাইরের দোকানে এই গুণাবলী কিচ্ছু নাই জুতাটা আছে খালি এই জন্য এটার দাম এক হাজার টাকা ব্যবধান বুঝেন নাই এখন শুনেন যদি কেউ এমনভাবে এক বাই জুতা কিনছে বাইরের থেকে এক হাজার টাকা দিয়া একই জুতা আপনার যমুনা ফিউচার পার্কে পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছেন তখন আপনি কি কথা বলবেন আসলে জুতার দাম এক হাজার আর চার হাজার টাকা যে বেশি দিলাম এই টাকাটা হইল ওই এসি হাওয়া খাইছি টাইলজির উপরে চলছি আর সুন্দর সুন্দর পরিবেশ দোকান দেখছি এইগুলার বিনিময়ে আজ চার হাজার টাকা দিয়ে এসছি এটা বলবেন হে যখন জুতা বিক্রি করে পাঁচ হাজার টাকার জুতার উপরে বসাইছে কিনা পাঁচ হাজার মূল্য জুতার বিনিময় নিছে এসি হাওয়া খাইছেন এটার বিনিময় নেয় নাই টাইলসের বিনিময় নেয় নাই কিন্তু টাইলস এসি যাহা যা গুণাবলী আছে এগুলো জুতার দাম রেট বসানোর সময় তার জেহেনে আর মনের ভিতরে ছিল ওইটা বোঝেন নাই এই জন্য পাঁচ হাজার টাকা জুতার দাম হওয়ার কারণে ওই চার হাজার টাকা সুদ হয় নাই অর্থাৎ এটা এসির বিনিময় নয় টাইল যে হাসছেন তার বিনিময় নয় লিফটে উঠছেন তার বিনিময় নয় তবে এই বিষয়গুলো তার মনে মনে ছিল তাই রেট বসাইছে জুতার কিন্তু এটাকে বলা হয় পণ্যের বেচা বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো গুণাবলীগুলো তার কি আছেন মধ্যে নজরে ছিল জেহেনে ছিল তার ওই ব্যবসায়ী তো ব্যবসার পণ্যের ভিতরে বাকি ওই সমস্ত সুযোগ সুবিধার এর বিনিময়টাও লাগাই দিছে তাই পাঁচ হাজার টাকা জুতার বিনিময় নিছে এটা এটা আলাদা এক হাজার এসির ঠান্ডার কারণে আর এক হাজার লিপে হাঁটছে এই কারণে আর এক হাজার টাইলসের উপরে চলছে এই কারণে এমন কিছু নাই কিন্তু তবে এগুলো কি ছিল মনে মনে ছিল খুব ভালো করে বুঝো খুব ভালো করে বুঝো এই কথাটা কি আমি টাকার বেলায় করতে পারি আমি একবার থেকে এক হাজার টাকা খরচ আনছি লোন হ্যাঁ তিন মাস পরে আমার বারোশো টাকা দিতে হচ্ছে আপনি তখন কি বলতে পারবেন যে ওই এক হাজার টাকার মূল্য হইল বারোশো টাকা কেন ওই টাকাটা বড় বরকতের ওইটা বড় কসকসে টাকা এই গুণাবলীগুলো এর মধ্যে বিদ্যমান ছিল এটা বলতে পারবেন যমুনা ফিউচার পার্কে জুতার ব্যাপারে যে সুবিধার কথা বলছিল এটাকে এখানে বলা যাবে কেন আওসাফুল আসমানে হাদরুন শরিয়ত বলে মুদ্রার মধ্যে কোনো গুণাবলীর কোনো দাম নাই কসকসা হইলে যে কথা দুর্বল হইলেও সেই কথা এসির মার্কেট থেকে ব্যাংক থেকে আনলে যেই কথা এসি সারা ব্যাংক থেকে আনলেও সেই কথা বুঝেন নাই তাইলে শরীয়ত মুদ্রার ক্ষেত্রে এই সমস্ত আওসাফের কোনো মূল্যায়ন করে নাই তাই সেখানে আমি বলতে পারি না এক হাজার টাকা দিয়া বারোশো টাকা সে নিচ্ছে এটা হলো ওই এক হাজার টাকার মূল্য কেন ওই এক হাজার টাকার মধ্যে এই এই গুণ ছিল ওই গুণও সেখানে তার জেহেনে ছিল তাই বারোশো টাকা দাম বসাইছে এটা বলতে পারবেন বরং কি কি বলবেন এক হাজার টাকা পরে যে তিন মাস পরে আপনি এক হাজার পরিশোধ করবেন বারোশো পরিশোধ করবেন তার মধ্যে এক হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট সমান এক বিন্দু পরিমাণ কোনো যে আদত বাইরের দোকানের জুতা ফিউচার পার্কের জুতা চার হাজার টাকা ব্যবধান ঠিক না ওই সুযোগ সুবিধাগুলা জেন রাখিয়া ফিউচার পার্কওয়ালায় দাম বসাইছিল সেটা আমি সেই তাও যে সেখানে করতে সক্ষম কারণ জুতা তো এটা কিনা মুদ্রা নয় এটা পণ্য অ্যাসেট পণ্যের ক্ষেত্রে আওসাব কি মতবর তাইলে ওই ওয়াস্পগুলোকে আমি ধরিয়া মালিকে ধরে কি করছে রেট ঠিক করছে এই বিষয়টা কোথায় নাই মুদ্রার ক্ষেত্রে নাই মুদ্রার ক্ষেত্রে না থাকার কারণে এক হাজার টাকার বিনিময়ে পরিশোধকৃত এক হাজার টাকার সমান আরও দুইশো টাকা যে বেশি নিচ্ছেন তিন মাস পরে এই দুইশো টাকার কোনো বিনিময় নাই অথবা বিনিময় থাকলে বলতে হবে মুদ্র তার সময়ের বিনিময়টা এই রকম সময়ের বিনিময় যদি নেয় তাহলে কি হবে সুদ হবে বুঝেন নাই কথা তাহলে সময় আর মুদ্রত আজাল এটার বিনিময় বেশি নিলে সুদ হবে এটা মাসলাটা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য না মুদ্রার ক্ষেত্রে তাহলে একটু আগে বাইবিন নাসিয়া যেটা বলতেছিলাম কিস্তিতে বেচাবির যেটা চলতেছিলাম বাকিতে নগদে এত টাকা বাকিতে অত টাকা এটা এই জন্য সুদ নয় এই জন্য এটা জায়েজ আমি এটার মালিক আমি নগদে হইলে এক লাখ আশি দিয়ে বিক্রি করবো বাকিতে হইলে দুই লাখের কমে বিক্রি করব না আমার এখতেয়ার পণ্য আমার আমি যে কোনো দামে কি করতে পারি বিক্রি করতে পারি এখন প্রশ্ন হলে বাড়াইলেন কেন কোথায় বাড়াইছি কেন আমি তিন মাস পর্যন্ত এক বছর পর্যন্ত তোমার টাকার এনতে থাকতে হবে এই যে একটা এন্তেজার কষ্ট এইটাও আমি এই পণ্যের ভিতরে লেহাজে জেহেনে রাখছি এটা মুস্তাকিল স্বতন্ত্রভাবে এটার বিনিময়ে বিশ হাজার টাকা আমি দিই নাই ওই দুই লক্ষ টাকা পুরাটা এসি রেডি ঠিক করছি বাকি আমি যে টাকা পাবো না দীর্ঘদিন পর্যন্ত এটা আমার জেহেনে মনে ছিল কথা বুঝিও বারিক পার্থক্য কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য বিষয়টা আমার জেনে ছিল আমি তো টাকা পাচ্ছি না টাকার জন্য অপেক্ষা করতে হবে এই জন্য আমি বিশ টাকা বাড়াই দিছি ইয়াদ রাখবা এই বিশ বৃদ্ধিটা কিসের বিনিময় নয় সময়ের বিনিময় নয় সময় কোনো বিনিময় হয় না এর অর্থই নয় আসল পণ্য হলো এক লক্ষ আশি আর বিশ হাজার টাকা মুদ্রতের বিনিময় এটা না বরং আমি আমার পণ্যের দাম ঠিক করছি আমার এখতিয়ার আছে মালিক পণ্যের যে কোনো দাম বাড়াইয়া কমাইয়া বিক্রি করার অধিকার আছে আমি তোমার কাছে বাকিতে এই টাকা বিক্রি করব পণ্য বাড়াইলাম কেন ওইটা আমার জেহেনে ছিল সুদ কখন হবে যদি জেহেন না থেকে ওইটাকে মোস্তাকিল স্বতন্ত্রভাবে এটার বিনিময় দেয় যে মেশিনের দাম এক লাখ আশি আর বিশ হাজার টাকা কেড়ে তিন মাস সময়ের দাম এটা করলে কি হবে সুদ হবে এটা সময়ের বিনিময় নয় এই খেয়াল করো সময়ের বিনিময় নয় বাকিতে বিক্রি বেশি টাকায় করা এটা সবচেয়ে বড় দলিল হইল এক বছর মেয়াদে পণ্য বিক্রি করছি কিস্তিতে এখন ক্রেতা দুই মাস পরে আসিয়া সব টাকা আমাকে দিয়ে দিছে আমাকে এক বছর ঘুরায় নাই আল্লাহ তফি দিছে তাকে হঠাৎ টাকা আসছে দিয়ে দিছে যদি সে আগাম দিয়া দেয় তাইলে কিন্তু দাম এক পোশক কমবে না দুই লাখ দুই লাখে দিতে হবে যেমনিভাবে তিন মাসের কথা বলিয়া নিছিলাম দুই লাখ টাকা দিয়া তিন মাসের মাথা দিতে পারি নাই লিঙ্গার হইতে হইতে এক বছর চলে গেছে টাকা দিতে পারি নাই তখন মালিকের অধিকার নাই কথা যে তিন মাসের কথা বলিয়া তুমি কতদিন ছিলা দুই লাখ এখন আমাকে তো এক বছর গেছে টাকা দিচ্ছ না আজকে আসিয়া টাকা দিচ্ছ এক বছর লেট হয়ে গেছে তাই আমাকে তিন লাখ দিতে হবে বা সোয়া দুই লাখ দিতে হবে এইটা বলারও শরীয়তে কোনো বৈধতা নাই তাইলে সময়ের আগে পরিশোধ করলে দাম কমে না সময়ের পরে লিঙ্গের করলে দাম বাড়ে না এটা প্রমাণ হইল যে সময়ের অ্যাওয়াজে এই টাকা নির্ধারণ হয়নি তাই যদি কোনো ব্যবসায়ীরা করে মেয়া তিন মাসের কথা বলিয়া নিছিলা দুই লাখ টাকা দিয়া এখন তুমি দিতে পারতেছ না আরও তিন মাস সময় চাচ্ছ ঠিক আছে এটার দাম কত সোয়া দুই লক্ষ টাকা এটা বললে এটার নাম সুদ হারাম শরীয়তে এই ব্যবসাকে ভালাও বুঝেন নাই হ্যাঁ যদি অগ্রিম আগে দিয়া দে সে আগে দুই লক্ষ টাকা যে মূল্য এটা নিবে নিয়া তার মন চাইলে যে আপনার টাকা আমাকে অগ্রিম দিয়ে দিচ্ছেন আপনাকে আমি একটু গিফট করতে পারি পুরস্কার দিতে পারি দশ হাজার টাকা মাল কোনো একটা পুরস্কার দিয়ে দিল এটা ভালো গ্রাহক টাইম নিছিল এক ছয় মাসে দিবে আমাকে এক মাসে দিয়ে দিছে এটা গিফট করার অধিকার আছে কখন দিলে অগ্রিম দিলে যদি টাইম মতো না দিয়ে পরে লিঙ্গার করে এক টাকাও তার পণ্যের দামে বৃদ্ধি করার অধিকার নাই এক টাকা বৃদ্ধি করলে এটার নাম শুধু হবে বুঝো নাই কথা এই বাইবিন নাসিয়া এইভাবে হইলে কিস্তির বাই এইভাবে হইলে শরীয়তে অ্যালাও করে এইটাকে চার মজাবের আমরা জায়েজ বলছি তাহলে বাকিতে যে টাকা বাড়ল এটা মুদ্রতের সরাসরি বিনিময় বাড়ল না মুদ্রতার সময়ের বিষয়টা পণ্যের বিক্রির সময় তার জেহেনে ছিল জেহেনে ছিলে থাকলে বিনিময় হয় না গুণ বৃদ্ধি হয় মালের গুণ বৃদ্ধি হয় যদি পৃথকভাবে সময়ের বিনিময় করা গ্রহণ করা হয় তাহলে এটার নাম কি হয় এটা একটা মেশাল দিই সৌদি আরব থেকে আমি একটা উদাহরণস্বরূপ মোবাইল কিনে আনছে সেখানের দামে এটার দাম চল্লিশ হাজার টাকা পড়ছে আমি এই দেশে আসিয়া বললাম আমি এক লাখ টাকা হইলে এই মোবাইলটা বিক্রি করব। যদি কারো মন চাই নিতে পারবো মার্কেটে যাচাই করে দেখা যায় বাংলাদেশে এটার দাম পঞ্চাশ হাজার বুঝে নাই আমি যে এক লক্ষ টাকার দাম চাইলাম এক লক্ষ টাকা হলে বিক্রি করবো না হলে করবো না মার্কেট যদি পঞ্চাশ হাজার টাকা হয় কেউ তো আমার থেকে এক লক্ষ নিবে না এক বেটায় উঠি মনে মনে বলে হুজুরে এই মোবাইলটা কিনে এনেছে পবিত্র মদিনা শরীফ থেকে এই মোবাইলের সাথে পবিত্র মদিনার হাওয়া বাতাস তো লাগছে এই মোবাইলটা পড়েছিল ছিল যখন বায়তুল্লাহ তাওয়াব করতেছিল হজরে আসাদকে চুম্বন করতেছিল হারামাইনে শরীফেনে তাকাদ্দুস বারাকাত কিছু সংস্পর্শ এর সঙ্গে আসে তাই চলো এক লাখ টাকা হইলে আমি এই বরকতপুরে মোবাইলটা কিনবো আমার কোভালে নাই আমি কখন আমরা যাব হজে যদি এটা মনে করি যে কিনে আর আমি বিক্রি করি এটা হারাম হইল না হালাল হইল মার্কেটের দাম কত তাহলে আমি যে আরও পঞ্চাশ হাজার বাড়াই নিলাম আপনিও পঞ্চাশ হাজার বেশি দিলেন তাহলে এটা কিসের বিনিময় এটা মোবাইলের বিনিময় যদিও বায়তুল্লাহ হারামাইনের শরীফানের বারকাতের কথা জেহেনে আছে কার ক্রেতার বিক্রেতারও জেহেনে আছে এই জন্য এটার দাম এক লাখ চাইছি নিবে মানুষ এর মধ্যে বিশেষ একটা ব্যাপার আছে ওয়াস্প আছে গুণাবলী আছে সেই গুণাবলীতে হারাম শরীফের মাল এটা কথা বুঝো নেই তাইলে এইটা আমার জেহেনে আছে তাই দাম দিলাম এক লাখ এই বেটা কিনলো এক লাখ টাকা দিয়া ওই বারকাত নেওয়ার জন্যে তাই বলে কিন্তু আমি এই কথা বলতে পারবো না আসলে মোবাইলের দাম পঞ্চাশ আর পঞ্চাশ হাজার টাকা হইল হারামাইন শরীফের বরকতের দাম এটা হবে এটা বাস্তব কে বরকতের জিনিসটা আমার মনে মনে আছে কিনা যে কিনলো তার মনেও আছে কিনা তাহলে এটার কারণে গুণাবলীর কারণে পণ্যের দাম বাড়ল তাই বলে পৃথক কোনো অঙ্ক সংখ্যা টাকা এটার ভিন্নভাবে স্বতন্ত্রভাবে কি এটার বিনিময় হয় নাই টাকার দোষের বিনিময় হয় নাই তবে টাকার দোষের কারণে পণ্যের মাল বাড়ি গেছে তেমনিভাবে বাকিতে নেওয়ার কারণে আমার ইচ্ছা আমি নগদ হইলে এই পণ্যের দাম এক লক্ষ আশি বাকিতে হইলে দুই লক্ষ এটা পণ্য এই পণ্যের ভিতরে কোনো গুণাবলী এমন আছে আমার জেহেনে আমি এটা রাখছি তোমার যদি পোষায় তোমার মন চায় আমি তোমাকে বাধ্য করি নাই তুমি যদি বাকিতে দুই লাখ টাকা দিয়ে নিজে রাজি আমিও দাম বাড়াইলাম তাহলে এটা ওই মোবাইলের দামের মতো হয়েছে বুঝেন নাই অর্থাৎ তিন মাস পর্যন্ত যে আমি টাকা পাবো না কিস্তিতে অল্প অল্প পাবো এটা আমার জেহেনে আছে তাই আমার পণ্য আমি দাম বৃদ্ধি করে দিলাম আপনার মনে চাইলে নিবেন পোষাইলে নাহলে না নিবেন বাধ্যকতা কিছু নাই তাই এই স্রোতের ভিতরে বলা যাবে না এক লক্ষ আশি হাজার এসির দাম আর বিশ হাজার টাকা হইল ওই তিন মাসের দাম এটা বলা যাবে না যেমন টাকার দুশের দাম পঞ্চাশ হাজার আর বাকি পঞ্চাশ হাজার মোবাইলের দাম এটা যেমন বলা যাবে না সেইখানে সেক্ষেত্রে বলা যাবে না কথা বুঝছেন এটাকে বলে অতিরিক্ত আওসাবগুলো লেহাজে থাকে মালহুস থাকে না অর্থাৎ মুস্তাকিল এটার বিনিময় হয় নাই তবে পণ্যের মধ্যে যুক্ত হওয়ার কারণে পণ্যের দাম বৃদ্ধি হয়েছে আরেকটা মেশাল দিলে আরও স্পষ্ট হবে কিতাবের মধ্যে আপনি পড়ছেন আর এখন কোরবানি গরু বাজার গেলেন গরু হাঁটা কোরবানির সময় মানুষ শুধু কোরবানির জন্য জন্তু কিনে তা না পুরা বছরের জন্য দুধের গরু এই গরু সেই গরু কিনে না মানুষ এক ব্যক্তির কাছে দুইটা গাবি একটা গাবির পেটে বাচ্চা আছে কিছুদিন পরে বাচ্চা আসবে দুনিয়াতে দুধ দ্বীপ আর একটার পেটে কোনো বাচ্চা নাই বুঝছেন উভয়টা গাবি রং ডং পুরা আকার ইকার সব কিছু দুইটা সমান মালিককে জিজ্ঞেস করেন দাম কত এটার দাম চল্লিশ হাজার এটার দাম পঞ্চাশ হাজার কোনটার দাম পঞ্চাশ হাজার হবে প্যাডে বাচ্চা আছে এটার দাম পঞ্চাশ হাজার হবে প্রশ্ন হইল যদিও হাইওয়ানাত বিন কবিল আমসাল না তবুও মেসাল দিচ্ছি উদাহরণ দিচ্ছি একই জিনিস একই রকম এরকম বহু লোকে জোড়ায় জোড়া গরু নেয় না সমান দাম সমান এর সমান হওয়ার কথা এই গরুতে দশ হাজার টাকা বেশি কেন পেটের বাচ্চার কারণে আপনি এটা বলতে পারেন তাহলে গরু কিনলাম চল্লিশ হাজার টাকা দিয়ে আর দশ হাজার টাকা দিয়ে পেটের বাচ্চাটা কিনছি বলতে পারবেন হাবলুল হাবালা পেটের বাচ্চা কিনা কি জায়েজ বেচা কি জায়েজ মোস্তাকিলভাবে পেটের বাচ্চা বেচা কিনা জায়েজ নাই কিন্তু যদি এই পেটের বাচ্চাটা গরুর পেটে থাকে এই বাচ্চার কারণে গরুর দাম বৃদ্ধি হয় এটা বৈধ আছে এটাকে সরিয়েতে বলে কোন কোন বস্তু মুস্তাকিল্লেন বাই বেচা কিনা জায়াজ নাই তবে অন্য বস্তুর আন্ডারে হইয়া তার কারণে দামে বৃদ্ধি হওয়া বৈধ আছে ভাই মেশাল মনে হয় আদ দেওয়া দরকার নাই মাসলা ক্লিয়ার হয়েছে কিনা আমি বারবার বিভিন্ন উদাহরণ দিয়ে বলতেছি যে এটা অত্যন্ত জটিল মাসালা ব্যাংকিং সেক্টরও জটিল মাসালা বর্তমান দুনিয়াতে বাই মোরাবাহা মোয়াজ্জালা ইত্যাদির মধ্যে জটিল মাসালা তাই আমি বিষয়টা খুলি বলতেছি তাহলে সময়টা যদি পৃথকভাবে স্বতন্ত্রভাবে তার বিনিময়ে আমি টাকা নির্ধারণ করি পণ্যের বিনিময়ে কিছু সময়ের বিনিময়ে কিছু তখন সেটা সুদ হবে যদি সময়টা পণ্যের মধ্যে লাগিয়া পণ্যের দাম বৃদ্ধি করা হয় সময়টাকে মনে মনে রাখা যায় এটা ওই গাবির মতো বাচ্চাওয়ালা গাবির মতো সেই ক্ষেত্রে এই পণ্যের দাম বেশি হইলে শরীয়তে কি নাই না যায় না এটা সুদের অন্তর্ভুক্ত না এই বক্তব্য দিলেন কারা জোরে বলো কারা চার মজাবের ওলামায়াম একই বক্তব্য দিয়েছেন এটা সুদের কারবার নয় এই বক্তব্যটা টাকা মুদ্রায় মুদ্রায় বিনিময় হইলে এই বক্তব্য সেখানে চলবে না কারণ মুদ্রার কোনো গুণাবলী নাই পেটের বাচ্চার মতো বাচ্চা আসলে একটু দাম বাড়ি যাবে এমন কোনো সুরত নাই আল শরীয়ত আল্লাহ পাক বলছেন মুদ্রার ক্ষেত্রে কোনো গুণাবলী ভালো মন্দ অথবা এই নতুন পুরাতন এমন কোনো ওয়াসফের কি নাই মূল্য নাই তাই সেই ক্ষেত্রে এই তাওজি করা যাবে না মুদ্রার বিনিময় ছাড়া যদি পণ্যের বেচা বিক্রি হয় সেই ক্ষেত্রে পণ্যের ভিতরে যেহেতু আফসাব হদর না ওয়াস্প মহতবর গ্রহণযোগ্য গুণাবলী কোনো কিছু যুক্ত হইলে শরীয়তে গ্রহণযোগ্য এই গুণাবলীর কারণে এটা দাম বাড়তে পারে গুণাবলী না থাকলে কমতে পারে কিন্তু মুদ্রার ক্ষেত্রে চলবে না সে কথা দেখো তুমি মাস্টারটা বুঝছো কিনা বলো ভালো করে বলো বুঝছো কিনা তিন বছর আগে মাহে রমজানে ঢাকা মিরপুরে বাংলাদেশ ব্যাংকের একটা বিশাল বড় কেন্দ্রীয় অফিস আছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক তো মতিঝিলি ওই ব্যাংকের মূল কার্যক্রমের হেডকোয়ার্টার কিন্তু মিরপুরের বিশাল এরিয়া নিয়ে আমাকে দাওয়াত দিল বড় বড় লোকদেরকে দাওয়াত দিছে এক একদিন যাইয়া এক একজন ক্লাস দে মহাদারা দে লেকচার দে এক এক সঞ্জীব বিষয়ের উপরে আমাকে বিষয়বস্তু দিল ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি সরিয়া আলোকে এটা হলো আমার বিষয়বস্তু ব্যবস্থাপক বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক স্মরণ রাখবা সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে সব ব্যাংক তাই ইসলামী ব্যাংকগুলোও সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে তাই সেন্ট্রাল ব্যাংকে যেহেতু ইসলামী ব্যাংকও বহুত তাদের আন্ডারে আছে তাই সেখানে সমস্ত ইসলামী ব্যাংকের ম্যানেজার বড় বড় শিক্ষিত বড় বড় কর্মকর্তা সবাইকে দাওয়াত দিয়া এটা কর্মশালা করছে এই কর্মশালাতে লিকসার দেওয়ার জন্য আমাকে নিছে একদিন আল্লাহ পাক যুদ্ধ তৌফিক দিছে আমাকে আমি ইসলামী ব্যাংকে টাকা বিনিয়োগ কয় কয় পদ্ধতি হতে পারে শরিয়া মোতাবেক বাইয়ে মোরাবাহা বাইয়ে মোয়াজ্জাল বাইয়ে এস্তেসনা বাইয়ে সালাম এটা এটা আমি সব বলছি ব্যাখ্যা দিছি আমার লিকচার টাইম মতো শেষ করতে হবে তারপর তারা বক্তব্যের কারণে আরও বিশ মিনিট বাড়াই দিছে বিশ মিনিট পর্যন্ত বলছি বলি বন্ধ করছি সঙ্গে সঙ্গে অন্তত দশ থেকে পনেরো জন ব্যাংকার এমডি সব দাঁড়াই গেছে হুজুর একটা প্রশ্নের জবাব দিয়ে দেন আমরা এগুলা বুঝতেছি বই পুস্তক পড়িয়া কিন্তু একটা প্রশ্ন বুঝি না প্রশ্নটা আমাদের অন্তরে আছে এইটাই একমাত্র সমস্যা ইসলামী ব্যাংকের ব্যাপারে তাহলে কি মাসালা বলেন বলেন যে ব্যাংকে ইসলামী ব্যাংক মনে করো তুমি একজন ব্যবসায়ী তোমার দশটা মেশিন লাগবে অমুক কোম্পানির এখন টাকা নাই তাহলে তো ফ্যাক্টরি চালাবে কেমনি সুদী ব্যাংকের মধ্যে হইলে ব্যবসায়ী ভাই যাবে সুদী ব্যাংকের কাছে যে আপনার টাকা দেন লোন দেন লোনের ইয়ে সুদের উপরে আমি টাকা দিয়া যা করি না করি মেশিন কিনবো নাহলে আর কিছু কিনবো আমার প্রয়োজন টাকা তাদের আর কোনো মাস্টার নাই তারা লোন দিয়ে দিবে লোন পাওয়ার উপযুক্ত হইলে আর মাসে মাসে সুদ বসাবে এই তো ইসলামী ব্যাংকের কাছে গেলে কোনোদিন ইসলামী ব্যাংকে ক্যাশ টাকা দিতে পারে না মনে রাখবা ইসলামী ব্যাংক যদি কোনো ব্যাপারে ক্যাশ টাকা দেয় তখনই বুঝবা যে এটা শরীয়ত বিরোধী চলতেছে ইসলামী ব্যাংকে করজে হাসানা বা সুদের উপরে টাকা দেওয়ার ব্যবস্থা নাই করজে হাসানা দিলে বৈধ হইতো কিন্তু কার টাকা কে দিবে ব্যাংক তো কমার্শিয়াল একটা ব্যাংক কমার্শিয়াল ব্যবসা যারা করে তারা সোয়াবের উদ্দেশ্যে তোমাকে লক্ষ কোটি টাকা কর্জে হাজারা দিয়ে দিবে এগুলো মানুষের টাকা তো ব্যাংকের টাকা না তো তো মানুষকে লাভ দিবে কোথেকে এই জন্য কর্জে হাজারের ব্যবস্থা নাই হইলে একমাত্র ইন্টারেস্ট লইয়া দেওয়ার ব্যবস্থা আছে ইন্টারেস্ট নিলেই তো এইটা কি হবে সুদী ব্যাংক হয়ে যাবে কথা বুঝো না মনে হয় বুঝো না মনে হয় কে বলেন কোন গ্রাহককে কোন পণ্য কেনার জন্য তার টাকার প্রয়োজন এই প্রয়োজনের কারণে সে যদি কোথায় যায় ইসলামী ব্যাংকে যায় আমাকে টাকা দেন আমি এগুলা করি ইসলামী ব্যাংকের পদ্ধতিতে যদি ইসলামী ব্যাংক চলে সরিয়া পদ্ধতিতে টাকা দেওয়ার ব্যবস্থা আসেনি আছে আছে কারণ টাকা দিলে টাকাটা কি হবে লোন হবে আর লোন যদি সুদ না নে কার্জে হাসানা এইটাও দিতে পারে না আর বিনিময় নিলে তো এটা সুদ তখন স্টেট ব্যাংক করে কি জানাব আপনার টাকা কিসের জন্য প্রয়োজন দশ কোটি টাকা চাচ্ছেন যে সে বলবে আমার বিশাল ফ্যাক্টরি আমি নতুন করি করছি এতগুলো মেশিনের দরকার তাই আমার এখন দশ কুড়ি টাকা দরকার স্টেমিং করতে পারবে এই কথা ঠিক আছে আপনি যান জাপান আমাদের পক্ষ থেকে আপনি উকিল অথরাইজড যায়া আপনি দশ বিশটা যা লাগে মেশিন দেখেন আমাদের পক্ষ থেকে বুঝেন না কথা আমরা আপনাকে এই মেশিনগুলা কিনা দেব আপনার ক্যাশ টাকা নাই তাই আপনি কিনতে পারতেছেন না ধরুন আপনি আমার থেকে কিনবেন ওয়াদা করেন এটা মোয়াহাদা প্রথমে বাই বেচা কিনা হবে না কিন্তু ওয়াদা করেন আমরা যদি ব্যাংক এই মালগুলো আপনার অর্ডার মোতাবেক প্রয়োজন মোতাবেক এই মালগুলো মার্কেট থেকে জাপান থেকে কিনিয়া আইনে দিই আপনি আমার থেকে নেবেন তো কন্ট্যাক্ট করুন অনেকে বলে ইসলামী ব্যাংক জায়জ নাই কেন কয়ে পণ্য নাই আগে বিক্রি করলো কেমনে বাবা এটা বিক্রি হয় না এটা ওয়াদাউল বাই ওয়াদুল বাই এটা বেচা কিনার ওয়াদা হয়েছে কথা বুঝছো এই ওয়াদা পালন করা ওয়াজিব হে না নিলেও কিছু করার নাই তবে বর্তমানে আইন হয়েছে ইসলাম ব্যাংকের খাতিরে রাষ্ট্রীয়ভাবে তো ওয়াদা করিয়া মাল আনাইছো ইসলাম ব্যাংকের মাধ্যমে তুমি এখন নিবা না তাহলে ব্যাংক তো সমস্যায় পড়ে যাবে এরকম একতরফিয়া সমস্যা হওয়া তুমি ওয়াদা লঙ্ঘন করলে আমার একটু গুণা হইল চলো আমি নিলাম না এটা কইয়া বাহা বাহা করে চলে যেতে পারবে না এর বিরাট বড় লোকসান হয়ে গেছে আগে যোগ নাই এখন অনেক টাকা গেছে তাই মাল আনতে তাই তোমার নিতে বাধ্য থাকিবে আদালত ফয়সলা করবে তোমার নিতে হবে কন্ট্যাক্ট করছো না আগে বোঝা নাই আচ্ছা যাই হোক এখন ব্যাংক পাঠাবে ওই গ্রাহককে তুমি যাও আমাদের পক্ষে উকিল হইয়া জাপানে আমাকে ফ্যাক্সের মাধ্যমে আর টেলিফোন মাধ্যমে ইন্টারনেটে বলো এখন সে দশ লক্ষ টাকা দশ কোটি টাকার মেশিন কিনছে যেখানে বোঝেন নাই এই কিনাটা কার পক্ষ থেকে কিনলো ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কিনলো কারণ সেই ব্যক্তিটা যদিও প্রথমে গ্রাহক ছিল এখন কিন্তু গ্রাহক নয় এখন হলে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ওয়াকিল বুঝেন নাই কিনলো কিনিয়া ওইখান থেকে ইনপুট স্পট করে দিল জাহাজে উঠাই দিল সিস্টেম আছে সেখানে সে তো চলে আসবে বিল লয়া কত হয়েছে দশ কুড়ি টাকা প্রতি মেশিন এক কোটি মনে করো আগে ওয়াদা আছে আমি যদি দশ কুড়ি টাকার দশটা মেশিন কিনে দিই তুমি আমার থেকে নিতে হবে কিন্তু বাকিতে তোমার কাছে টাকা থাকলে তো আর তুমি আমার কাছে আসতে আমি তো ব্যাংক নাকি টাকা নাই তো পরে তো হবে টাকা তুমি বাকিতে কিনবা আমি বিক্রি করব। তবে আমি কিনবো দশ কুড়ি টাকা দিয়া নগদ দিয়ে আমি তোমার কাছে বিক্রি করব বারো কুড়ি টাকা দিয়ে বাকিতে বোঝেন নাই বাইবিন নাসিয়া হইল কিনা বাকিতে বেচা কিনা হইল কিনা আবার এই দুই বারো কোটি যে দিবে সেটাও দুই বছর তিন বছর মেয়াদে কিস্তিতে দিবে তাহলে বাইবিল আকসাদ কিস্তিতে পেশা বিক্রি হলো ওই ব্যাংকার আমাকে প্রশ্ন করে যে হুজুর এই মেশিনগুলো নগদ যদি ব্যাংকে বিক্রি করত। তাহলে একটু দশ লাখ টাকা লাভ হইল এক লাখ টাকা লাভ হইলো বিক্রি করে দিত তার মানে দশ কোটি এক লাখ টাকা এখন ওই গ্রাহকের কাছে বিক্রি করতেছে দুই বছর মেয়াদে বাকিতে তাই বারো কোটি টাকা একই পণ্য বাকিতে হইলে এত টাকা বেশি কেন নগদ হইলে কম কেন নগদে যাহা বাকিতে বেশি কেন এটা কি সুদ হবে না আল্লামা সাউকানির যে প্রশ্ন এই প্রশ্ন সমস্ত ব্যাংকার আল্লাহ আমার করছে বুঝেন নাই কথা তোমাদেরকে তোমরা কেউ ফকি ফেঁকা বড় কেউ ওলুমরা হাদিস পড় কেউ কি কয় হাদিস পোখারি পড়ো তোমাদেরকে তো বুঝাতে আমার কষ্ট ওইখানে বুঝানোটা কত টাফ ব্যাপার বুঝানো জিনিসটা তা আমি আল্লাহ যদি তৌফিক দিছে আমি এটা বুঝাইছি লাস্টে কথা বলছি যে আমার দুইটা পণ্য আছে একই এই গ্লাস মনে করেন এক কোম্পানির গ্লাস এটা একটা আরও একটা আছে একজন গ্রাহক আসলো আমি বললাম যে এটা বিক্রি করব কত একশো টাকা হে একশো টাকা নিয়ে নিল এবার গ্লাস আর একটা ছিল আর একজন গ্রাহক আসছে আমি বললাম যে একশো দশ টাকার কম বিক্রি করব না এ নিতে বাধ্য না বাধ্য না কিছুই কেন করে এক দোকান থেকে নিব তার যদি মন চায় আমার থেকে নিবে একশো দশ টাকা দিয়া তো একই কোম্পানির একই মাল একই গ্লাস একই ওয়াস্প এইটা দেখি নগদ বিক্রির ক্ষেত্রে এইটা আমি একশো টাকায় আর একটা আমি একশো দশ টাকায় বিক্রি করা শরীয়তে এলাও করে নগদ হইলি তাইলে বাকিতে হইলে এক নগদে হইলে একশো বাকিতে হইলে একশো দশ অসুবিধাটা কি হয়েছে তোমার না কথা এতক্ষণ তো উদাহরণ দিয়েছি পেটের বাচ্চাওয়ালা গাবি দিয়া মক্কা মদিনার হারামাইনে শরীফের তাকাতলা মোবাইল দিয়া যমুনা ফিউচার পার্কের হাওয়া বাতাস দিয়া ঠিক না কিচ্ছু নাই এখানে আমার পণ্য আমার ইচ্ছা এটা আমি দশ হাজার টাকা বিক্রি আরে একশো টাকা বিক্রি করলে চলবো কিছুক্ষণ দশ মিনিট পরে আরেকজন গ্রাহক আসে আমি বললাম যে না ভাই আরও পাঁচশো টাকা দিতে হবে একশো দশ টাকা এটা অধিকার আমার আছে তো নগদে যদি বিক্রি করার মধ্যে একই বস্তু কি হয় বেশ কম বৈধ হয় বাকি দিয়ে বেশ কম হইতে অসুবিধা নগদ বিক্রি করার কারণে তো একশো দশ টাকা পরেরটা বিক্রি করছে আপনি বলেন নাই মালের দাম তো আসলে একশো টাকা আপনি দশটা বেশি নিলেন এটা শুধু হয়ে গেল বলছেন তো বাকি নগদে যদি সম্ভব হয় বাকিতে সম্ভব হবে না কেন সেদেরকে এটা দিয়ে বুঝ দিছি তোমাদেরকে যাহা বুঝেছি বাস্তব এইটা বুঝাইতে গেলে তাদের অনেক সময় লাগবে আমার কথা বুঝে নেই মনে হয় কথা বুঝে নেই সুতরাং নগদ হইলে এত টাকা বাকি হইলে এত টাকা এই যে ব্যস্তমটা আছে আল্লাহ মাসাহকানি যদিও বলছেন যে এটা জায়েজ হবে না আমার দৃষ্টিতে চার মজাবের ইমাম বুঝে জায়েজ হবে কারণ এটা পণ্য আর অ্যাসেট এটা মুদ্রা নয় মুদ্রার ক্ষেত্রে পরস্পর হইলে কিন্তু কি হবে না জায়েজ হবে না কারণ মুদ্রার ভিতরে গুণাবলীর কোনো দাম নাই আমি কোনো কোনো সময় উদাহরণ দিই ব্যাংক থেকে আমি একটা চেক দিলাম ক্যাশ টাকা নিয়ে আসছে একবারে সিরিয়াল পর্যন্ত আছে টাকার বান্ডিলের ভিতরে একদম নতুন টাকা কেউ এখনো ধরে নেই বুঝো নেই কি সুন্দর দেখতে টাকাগুলো দেখতেই মায়া লাগে কথা বুঝো নেই এটা বাঁশও নাই কিচ্ছু নাই পুরা বান্ডিলটা বাই সিরিয়াল এখানের পাঁচশো টাকা আর এক রিক্সাওয়ালা বাই কতক্ষণ বৃষ্টি কতক্ষণ শুকনা এই রিক্সা বৃষ্টির মধ্যে রিক্সা চালা চালাতে বেচারা পাঁচশো টাকার নোট একটাকে কিসের মধ্যে ঢুকেছে পলিথিন ঢুকেছে ঢুকাইয়া মোড়ায়া মোড়ায়া মোড়ায়া বৃষ্টিতে কোনো নষ্ট হয়ে যায় কিনা কত কষ্টের টাকা বেচারা একবারে বগলের তলে রাখছে এখানে এখন গরম হইলে বগলের তলের ঘাম আর বৃষ্টি হইলে পানি উভোটা মিলিয়া এই নোটটা গান্দা হয়ে গেছে একদম ছিঁড়া ছিঁড়া বাপ অনেক পুরাতন তাকে যে টাকা চাও দেখবা হে ওইখান থেকে বাইর করিয়া কত কষ্ট করি খালি খুলবো খুলতে খুলতে বাঁশ খুলে খুলে তারপরে তার পাঁচশো টাকার নোটটা আসবে আমার ওই ব্যাংকের কেস সিরিয়ালওয়ালা টাকা আর তার এই বগলের নিচের কি কয় দুর্বল টাকা গন্ধ দুর্গন্ধময় টাকা এই উভয় পাঁচশো টাকার দাম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সমান আল্লাহ পাক এই বিষয়টা কোনো পণ্যের ক্ষেত্রে করেনি এই জন্য পণ্যের ক্ষেত্রে বাকিতে এত নগদ হইলে জাহেজ আছে মুদ্রার ক্ষেত্রে জাহেজ নাই বুঝছেন না বলেন এতক্ষণ যাবৎ যে মাস্টারটা আপনাকে বুঝাইলাম আজকে হয়তো আমাদের এই আলোচনাটা আরও মানুষজন শুনবে এই আলোচনা বিষয় বিষয়বস্তু কি সেটা হলো বর্তমান দুনিয়াতে যত পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে কিস্তিতে বা বাকিতে এটা শরীয়তের আলোকে বৈধ নাকি অবৈধ এই প্রশ্ন কেন সৃষ্টি হয়েছে বাকিতে হইলে একরকম দাম নগদে হইলে আর একরকম দাম তাইলে এই অতিরিক্ত মূল্যটা এটা মনে হচ্ছে যেন সময়ের বিনিময় আর কিতাবে লেখা আছে সময়ের যদি স্বতন্ত্রভাবে বিনিময় সাব্যস্ত করেন তাহলে এটা সুদ হবে তাহলে অতিরিক্ত টাকাটা সুদ হওয়ার কথা এরকম সন্দেহ মানুষের ভিতরে আছে এটা